ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা তবুও এগুতে হবে জীবনটা বাজি রেখে ইমান বাঁচাতে জিহাদের পথে ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা এ পথে বাধা আসবে জানি মরণ আসবে মানি রক্ত যাবে যাক প্রাণ যাবে তাও যাক রক্ত যাবে যাক প্রাণ যাবে তাও যাক এ পথ ছেড়ে তবু যাব না মোরা ইমানের পথ সে তো কাটায় ভরা জিহাদের পথ শত মৃত্যু ঘেরা ইমানের পথ শত কাটায় ভরা জিহাদের পথ শত মৃত্যু ঘেরা তবু গতি হবে জীবনটা বাজি রেখে ইমান বাঁচাতে জিহাদেরই পথে ইমানের পথ শত কাটায় ভরা জিহাদের পথ শত মৃত্যু ঘেরা তাগুতের পথ ভ্রান্ত যেন নেই কোন শান্তি আছে শুধু ভ্রান্তি নেই কোন শান্তি আছে শুধু ভ্রান্তি সে পথে গেলেই হবে ইমান হারা ইমানের পথে তো কাটায় ভরা জিহাদের পথে তো মৃত্যু ঘেরা তবু এগুতে হবে জীবনটা বাজি রেখে ইমান বাঁচাতে জিহাদের পথে ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা চল মুজাহিদ চলে গিয়ে বাধার পাহাড় দুপায়ে দলে ইমানের বলে আজ বলিয়ান হয়ে চল ইমানের বলে আজ বলিয়ান হয়ে চল বাতিলের কালো হাত ভাঙ্গ মোরা ইমানের পথ তো কাটা ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা ইমানের পথ তো কাটা ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা তবু এগুতে হবে জীবনটা বাজি রেখে তবু এগুতে হবে জীবনটা বাজি রেখে ইমান বাঁচাতে জিহাদেরই পথে ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথ তো মৃত্যু ঘেরা ইমানের পথ তো কাটায় ভরা জিহাদের পথে তো মৃত্যু ঘেরা ইমানের পথ সে তো কাটায় ভরা জিহাদের পথে তো মৃত্যু ঘেরা